হরকাতুল জেহাদুল ইসলামী বাংলাদেশ আন্তর্জাতিক একটি জেহাদি কাফেলার নাম ওরা কোরআন সুন্নার একান্ত অনুগত শান্তির পতাকাবাহী মুসলমানের দুর্দিনের সাথী জালিম ও তাগতি শক্তির ত্রাস রাতের আধারে ওরা আল্লাহর দরবারে অবনত মস্তকে ক্রন্দনরত আর দিনের আলোতে জালিমের বিরুদ্ধে সিংহের ভূমিকায় অবতীর্ণ ওরা দেশ ও জাতির অতন্দ্র প্রহরী অজয় মোরা অভয়বীর অসীম সাহসী সদা উঁচু রাখে শির অজয় মোরা অভয়বীর অসীম সাহসী সদা উঁচু রাখে শির অজয় মোরা অভয়বীর অসীম সাহসী সদা উঁচু রাখে শির ওরা মুজাহিদ ওরা শান্তির দূতরে ওরা মুজাহিদ ওরা শান্তির দূতরে খোদা রাহে ওরা অটল প্রাচীর অজয় অমর ওরা অভয়বি অসীম সাহসী সদা উচুরা কেশী অজয় অমর ওরা অভয়বি অসীম সাহসী সদা উচুরা কেশী মুক্তির পয়গাম ওদের হাতে এলাহি পৌজরা পীড়িত জাতির মুক্তির পায়ে গানের হাতে এলাহি পৌজরা পীড়িত জাতি অগ্নি পুরুষরা লৌহ মানবরে অগ্নি পুরুষরা লৌহ মানবরে সুরভিত জান্নাত ওদের নীড় অজয় মররা অভয় অসীম সাহসী সদা উঁচু রাখেছি অজয় অমর রাভয়বি অসীম সাহসী সদা উচুরা কেশি ছিন্ন করে সব বেদিনী বাঁধন কোরবানি দিতে যান সবাই অধীর ছিন্ন করে সব বেদিনী বাঁধন কোরবানি দিতে যান সবাই অধীর সবুজ পাখির বেশে আখেরাতে ওরে সবুজ পাখির বেশে আখেরা খোদার কাছে ওরা হবে হাজির অজয় অমর ওরা অভয়গী অসীম সাহসী সদা উঁচু রাখেছি অজয় অমর ওরা অভয়গী অসীম সাহসী সদা উঁচু রাখেছি সর্বত্যাগী ওরা মৃত্যু জয়ী ফির বাসী ওরা ওরা আমির সর্বত্যাগী জগতের মাঝে ওরা শ্রেষ্ঠ মানবরে জগতের মাঝে ওরা শ্রেষ্ঠ মানবরে দুর্লভমতি ওরা এই পৃথিবীর অজয় অমর ওরা অভয়বি অসীম সাহসী সদা উঁচু রাকেশী অজয় অমর ওরা অভয়বি অসীম সাহসী সদা উঁচু রাকেশী অজয় মর রাভয়বি অসীম সাহসী সদা উচুরা কেশি অজয় মর রাভয়বি অসীম সাহসী সদা উচুরা কেশি